فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم وقعدوا لهم كل مرصد অতপর তোমরা কাফেরদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দি করো এবং অবরোধ করো যেথায় পাবে সেথায় কাফের দুপায়ে দিল যেথায় পাবে সেথায় কাফের দুপায়ে দিল এই কাপেলার সেনাপতি মোহাম্মদ রসুল ওহুদ খন্দকে যার আছে চরণ ধুল এই কাপেলার সেনাপতি মোহাম্মদ রসুল কাফেলার সাথী হতে রণাঙ্গনে চ সেই রাসুলের সাথী হতে রণাঙ্গনে চ আল কোরআনের আহ্বানে ঘর ছেড়ে আয় নবীন সেনার দল যেথায় পাবে সেথায় কাপের দুপায়ে দে যেথায় পাবে সেথায় কাপের দুপায়ে দে আল জিহাদের ঝান্ডা হাতে চল রে মুসলমান মুনাফিকের ধোকায় পড়ে হারস নেই মান আল ঝান্ডা হাতে চলে রে মুসলমান মুনাফিকের ধোকায় পড়ে হারস নেই মান যুদ্ধ জিহাদ করলে পাবি জান্নাতেরই ঘর যুদ্ধ জিহাদ করলে পাবি জান্নাতেরই ঘর আল কোরআনের আহ্বানে ঘর ছেড়ে আয় নবীন সেনার দল যেথায় পাবে সেথায় কাফের উপায় দে যেথায় পাবে সেথায় কাফের উপায় দে আল জিহাদের মূর্ছনাতে উঠবে যখন ঝড় মুনাফিকের দলেরা সব কাঁপবে থর থর আল জিহাদের মূর্ছনাতে উঠবে যখন ঝড় মুনাফিকের দলেরা সব কাঁপবে থর থর শুনলে ও ভাই রণ সেনা সূর্য সেনার দল জিহাদ করে দারিম শহীদ ভাঙ্গ বাবুল আল কোরআনের আহ্বানে ঘর ছেড়ে আয় নবীন সেনার দল যেথায় পাবে সেথায় কাফের দুপায় দে দল যেথায় পাবে সেথায় কাফের দুপায় দে দল যেথায় পাবে সেথায় কাফের দুপায় দে দল